বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও সিগারেট মদ আর খেও না ফাইলটা তুমি আটকে রেখে ঘুষ চেও না বদলে যাও অশ্লীল ছবি আর দেখো না সত্য কথা বলতে কারো ভয় পেও না বদলে যাও সিগারেট মদ আর খেও না ফাইলটা তুমি আটকে রেখে ঘুষ চেও না বদলে যাও অশ্লীল ছবি আর দেখো না সত্য কথা বলতে কারো ভয় পেও পরদোষ চর্চা করা বদলাবে নিশ্চয় পরদোষ চর্চা করা বদলাবে নিশ্চয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও আল্লাহর সাথে পাল্লা দিও না কোরআন বিরোধী আইন করে ধ্বংস হইও না বদলে গিয়ে নামাজ রোজা ছেড়ে দিও না মিথ্যা অজুহাতে আবার মানুষ মেরো না বদলে যাও আল্লাহর সাথে পাল্লা দিও না কোরআন বিরোধী আইন করে ধ্বংস হইও না বদলে গিয়ে নামাজ রোজা ছেড়ে দিও না মিথ্যা অজুহাতে আবার মানুষ মেরো না সব আমলের ফলাফল পাবে যে নিশ্চয় সব আমলের ফলাফল পাবে যে নিশ্চয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে গিয়ে পরোপকার ছেড়ে দিও না দুঃখী জন থেকে সহযোগিতা উঠিয়ে নিও না বদলে গিয়ে ভালো কাজ যেন বন্ধ করো না ইসলাম ছেড়ে শয়তানের ওই রাস্তা ধরো না বদলে গিয়ে পরোপকার ছেড়ে দিও না দুঃখী জন থেকে সহযোগিতা উঠিয়ে নিও না বদলে গিয়ে ভালো কাজ যেন বন্ধ করো না ইসলাম ছেড়ে শয়তানের ওই রাস্তা ধরো না উঠা বসা তোমার যেন মমিনের সাথে হয় উঠা বসা যেন তোমার মুমিনের সাথে হয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো গুলো যেন তোমার আগের মতোই রয় বদলে যাও বদলে দাও সব কিছুতেই নয় ভালো কাজগুলো যেন তোমার আগের মতোই রয়